আর কত সইবে জুলুম আর কত সইবে আর কত সইবে জুলুম আর কত সইবে আর কত শৈবে জুলুম আর কত সইবে আর কত শইবে জুলুম আর কত সইবে আর কত শইবে জুলুম আর কত শইবে আর কত শৈবে জুলুম আর কত সইবে ভিতু হয়ে ঘরের কোণে ভিতু হয়ে ঘরের কোণে ভিতু হয়ে ঘরের কোণে থেকো না বসে আর কত সইবে জুলুম আর কত সইবে আর কত সইবে জুলুম আর কত সইবে আর কত সইবে জুলুম আর কত সইবে আর কত সইবে জুলুম আর কত সইবে আল্লাহ হলেন সৃষ্টিকর্তা আল্লাহ রিজিক দাতা কত নাস্তিক সেই প্রভুকে মানে না বিধাতা আল্লাহ হলেন সৃষ্টিকর্তা আল্লাহ রিজিক দাতা কত নাস্তিক সেই প্রভুকে মানে না বিধাতা আল্লাহ হলেন সৃষ্টিকর্তা আল্লাহ রিজিকদাতা কত নাস্তিক সেই প্রভুকে মানে না বিধাতা মুসলিম সব জাগরে এবার মুসলিম সব জাগরে এবার মুসলিম সব জাগরে এবার লড়তে তোদের হবে আর কত সইবে জুলুম আর কত সইবে আর কত সইবে জুলুম আর কত সইবে আর কত সইবে জুলুম আর কত সইবে আর কত সইবে জুলুম আর কত সইবে ভিতু হয়ে ঘরের কনে ভিতু হয়ে ঘরের কনে ভিতু হয়ে ঘরের কনে থেকো না বসে আর কত সইবে জুলুম আর কত সইবে আর কত সইবে জুলুম আর কত সইবে আর কত সইবে জুলুম আর কত সইবে আর কত সইবে জুলুম আর কত সইবে রাসুল মোদের মাথার মুকুট রাসুল মোদের নেতা সেই নবীজির ছবি নিয়ে করছে ব্যঙ্গতা মোদের মাথার মুকুট রাসুল মোদের নেতা সেই নবীজির ছবি নিয়ে করছে ব্যঙ্গতা রাসুল মোদের মাথার মুকুট রাসুল মোদের নেতা সেই নবীজির ছবি নিয়ে করছে ব্যঙ্গতা ওরা তো মানুষ না ওরা তো মানুষ নয় পশুর দল উচিত শিক্ষা পাবে আর কত সইবে জুলুম আর কত সইবে আর কত সইবে জুলুম আর কত সইবে আর কত সইবে জুলুম আর কত সইবে আর কত সইবে জুলুম আর কত সইবে ভিতু হয়ে ঘরের কোণে ভিতু হয়ে ঘরের কোণে ভিতু হয়ে ঘরের কোণে থেকো না বসে আর কত সইবে জুলুম আর কত সইবে আর কত সইবে জুলুম আর কত সইবে আর কত সইবে জুলুম আর কত সইবে আর কত সইবে জুলুম আর কত সইবে আর কত সইবে জুলুম আর কত সইবে আর কত সইবে জুলুম আর কত সইবে আর কত সইবে জুলুম আর কত সইবে আর কত সইবে জুলুম আর কত সইবে